এটাই কি প্রমাণ করে না আল্লাহ রব্বুল্লা আলমিন মৃত মানুষদেরকে আবার জীবিত করতে পরিপূর্ণ সক্ষম সুহান আল্লাহ এটাই কি প্রমাণ করে না আল্লাহাক প্রশ্ন করতেছেন মানুষের কাছে দুনিয়ার মানুষ এটাই কি প্রমাণ করে না তোমার আল্লাহাক কেমনি সৃষ্টি করলেন তখন তো তোমার অস্তিত্বই ছিল না তোমার এক পোটা মনের থেকে তোমাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে তা এখন তো একটা অস্তিত্ব আছে এটা থেকে করা তো আরো সহজ আগে তো কিছুই ছিল না তো এই জন্য আল্লাহ প্রশ্নবোধক সুরে বলছেন আলাই সাজা আলীকে আলা এটাই কি প্রমাণ করে না যে আমি আল্লাহ মৃতদেরকে আবার এইভাবেই পুনরায় জীবিত করতে সক্ষম আল্লাহ প্রশ্ন করছেন আপনারা জবাব দিবেন না কি জবাব দিবেন যে সোভান আল্লাহ ফাবালা শিখে নেবেন এটা নামাজের মধ্যে তালাবাদ করলেও জবাব দিবেন আমি দেখছি মক্কা মকাররামা মদিনা মনোবার ইমাম ইমামেরা যখন তালাবাদ করেন ইমাম তালাবাদ করেন মুসল্লিরা তো জবাব দেন ইমাম নিজেও জবাব দেন কোরআন একাডেমির কিছু আয়াত আছে যেগুলো আল্লাহাক প্রশ্ন করছেন এই প্রশ্নগুলোর জবাব দেওয়াটা সুন্নত জবাব দিতে হয় <clears throat> যেমন আলা এখানে কি বলবেন সোহান রব্বিয়াল আলা আলা বললে আপনি জবাব দিবেন এখানে সোভান রব্বিয়াল আলা তারপরে যখন বলা হয় সুরা তিনের শেষে আলাইসাল্লাহু আল্লাহ কি আহকামুল নন প্রশ্ন আপনি কি বলবেন বালা ওয়া আনা শাহিদিন এগুলো মুখস্থ করে রাখবেন বালা ওয়া আনা আলা জালিকা মিনা শাহিদিন যে অবশ্যই এবং আমি এটা সাক্ষ্যদাতাদের একজন সোহান মানে আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি হলেন আহ কামুল হা কেমিন তারপরে যখন বলা হবে হাদিস এরপরে কোন হাদিস আছে যে হাদিসের উপরে তোমরা ইমান বা কি বলবেন আবার কিছু বলবেন না বলবেন আমান্না বিল্লাহ বলবেন কি আল্লাহর কথা জবাব দিবেন যে সুরাল মোরসালাতে শেষে আছে তখন এটার উত্তরে বলতে হবে আমান্না বিল্লা আমরা আল্লাহর উপরে ইমান আল্লাহ তাহলে এবার বলেন দেখি এবার পরীক্ষা হবে যদি বলা আলাই আহকামিল বালা তারপরে কি ওয়া আনা আলা বালা ওয়া আনা আলা জালিকা আলা আলা আলা কি বলবেন বলে গেছেন সুবহানাকা আল্লাহুম্মা ফাবালা তিন রকম আসছে হাদিসের মধ্যে তো এই পূর্ণাঙ্গ আসছে সুবহানাকা আল্লাহুম্মা ফাবালা এভাবে বলবেন ফাবিয়াই চারটা শিখাইলাম একটা হলো সাব্বিহ ইসমা আলা হলে কি বলবেন সুহান রাব্বিয়াল আলা তারপর আলাইস আল্লাহ বি হাকিমিন বালা ওয়া আনা আলা জালিকা মিনাশ শাহিদিন তারপর বাদাহু কি বলবেন আমান্না বিল্লাহ আলাইসা আলা কি বলবেন সুবহানাকা আল্লাহুম্মা ফাবালা আল্লাহ সুবান তালা আমাদের সবাইকে কোরআন একাডেমির এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন